আবার সেছে মাহেরম যা ছড়িয়ে দিতে মুক্তি আহ্বান প্রতিটি প্রাণে আজ জাগবে আশা প্রতিটি প্রাণে আজ জাগবে আশা হতাশার হবে অবসা আবার সেছে মাহেরম যা ছড়িয়ে দিতে মুক্তি আহ্বান প্রতিটি প্রাণে জাগবে আশা প্রতিটি প্রাণে জাগবে আশা হতাশার হবে অবসা আবার এসেছে মাহে এই মাস সুর তুলে বিষাদের সে কালিমা ভরা মনে এই মাস হৃদয়ের দিক দিগন্ত ছুঁয়ে যায় প্রতিটি ক্ষণে ক্ষণে এই মাস সুর তোলে বিষাদের সে কালিমা ভরা মনে এই মাসে হৃদয়ের দিগন্ত ছুঁয়ে যায় প্রতিটি ক্ষণে ক্ষণে রমজান সে তো ভূমিনের তরে রমজান সে তো ভূমিনের তরে নবজীবনের গান আবার সেছে মাহে রমজান ছড়িয়ে দিতে মুক্তি প্রতিটি প্রাণে আজ জাগবে আশা প্রতিটি প্রাণে আজ জাগবে আশা হতাশার হবে অবসান আবার এসেছে মাহে রমজান রমজান এসেছে বুঝিয়ে দিতে গরিবের কষ্ট যন্ত্রণা রমজান এসেছে বুঝিয়ে দিতে অসহ জীবনের যাতনা রমজান এসেছে বুঝিয়ে দিতে গরিবের কষ্ট যন্ত্রণা রমজান এসেছে বুঝিয়ে দিতে অসহ জীবনের যাতনা রমজান সে তো মুছে দেয় সব সীমাহীন দুঃখের চিহ্ন শোকের আসুতে দিক হারা প্রাণ হাসি খুশিতে পরিপূর্ণ রমজান সে তো মুছে দেয় সব সীমাহীন দুঃখের চিহ্ন শোকের আশুতে দিকহারা প্রাণ হাসি খুশিতে পরিপূর্ণ এই যে ধনী গরিব রাজা সবার তরে ধনী গরিব রাজা সবার তরে সাম্য প্রীতির গান আবার এসেছে মাহে রমজান ছড়িয়ে দিতে মুক্তির ভা প্রতিটি প্রাণে আজ জাগবে আশা প্রতিটি প্রাণে আজ জাগবে আশা হতাশার হবে অবসান আবার এসেছে মাহে রমজান ছড়িয়ে দিতে মুক্তির প্রতিটি প্রাণে আজ জাগবে আশা প্রতিটি প্রাণে আজ জাগবে আশা হতাশার হবে অবসান আবার এসেছে মাহে রমজান